বিভাগের বোনরা আজকে আমাদের যে বিষয়ে আলোচনা আর আপনাদের সঙ্গে আদা করেছি সেটা হলো হাসরের ময়দান হাসরের ময়দান পরকালের একটি অংশ ইমানের ছয়টি রুকুন রয়েছে তার মধ্যে পঞ্চম রুকুন হল আল্লাহ রব্বুল আলমিনের শেষ দিবস যে অনুষ্ঠিত হবে তার প্রতি ইমান আনা আর শেষ দিবস বলতে যেটা বোঝানো হয় সেটা হল দৃঢ়পত্য ইমান রাখা যে এই দিনের যে সমস্ত খবর দেওয়া হয়েছে মানুষকে আবার উঠানো হবে জমায়েত করা হবে হিসাব নিকাশ হবে ফুল সেরাত হবে জান্নাত জাহান্নাম হবে এবং এর সঙ্গে মৃত্যু মৃত্যুর পরে কবরে আজাব শান্তি কেয়ামতের ছোট আলামত বড় আলামত এই সব কিছুই পরকালের প্রতি বিশ্বাসের সঙ্গে সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকটি নবী রসুল তার উম্মতকে এই পরকাল সম্পর্কে শেষ দিবস সম্পর্কে অবহিত করে দিয়েছেন প্রতিটি নবী রসুলের দাওয়াতের চারটি ওসুল ছিল খেয়াল করেন আমার সঙ্গে এক নম্বর ওসুল ছিল বা মূলনীতি তৌহিদ একমাত্র এবাদত কার করতে হবে আল্লাহর দুই নম্বর অসুল ছিল নীতিমালা রিসালাত অর্থাৎ আল্লাহর এবাদতটা যে করবেন কার তরিকায় করবেন রাসুলের তরিকায় অন্য কাউরি তরিকায় নয় তিন নম্বর অসুল ছিল তাকুয়া তাকুয়া বলা হয় আল্লাহর আদেশগুলি পালন করা নিষেধগুলি ত্যাগ করা তাকুয়া বলা হয় আল্লাহর সমস্ত আদেশগুলিকে পালন করা এবং যত নিষেধ রয়েছে এগুলি পরিহার করা চার নাম্বার ওসুল ছিল আখেরাত পরকাল তাহলে সমস্ত নবীর রসুল পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নবীর রসুল এসেছিলেন সবার দাওয়াতের কয়টি মূল নীতিমালা ছিল চারটি তৌহিদ বলেন তৌহিদ রিসালাত তাকুয়া পরকাল আখেরাত এখন বর্তমানে যদি আমরা দৃষ্টি একটু খুলে দেখি এমন কোন সংগঠন পাওয়া যাবে না যার এই চারটা মূলনীতি দাওয়াতে রয়েছে আজকে থেকে তারা শুরু করেন কেমতের আগে হয়তো মাহাদি আলাই সালাতামের বা মাহাদির যুগে হয়তো পাবেন বা আবার ঈসা আলাই সালাতামের যুগে খোঁজ করে পাওয়া যাবে হয়তো কারণ আজকাল থাকলেও হয়তো আপনারা খোঁজ করে পাবেন না এমন একটা অবস্থা কারণ এখন দাওয়াতের মূলনীতি কেউ স্বপ্নে পায় ছয় ওসুল কেউ গবেষণা করে পায় কেউ জঙ্গলে খায়া না খায় পায় পাগলা হয়ে যে যার মতো বানিয়ে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই চারটা মূলনীতির দাওয়াত আজ পৃথিবীতে অত্যন্ত কম তাহলে প্রতিটি নবী রসুল এই পরকাল সম্পর্কে সমস্ত উম্মতকে তারা খবরদার করে দিয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন এই দিন সম্পর্কে বলেন واتقوا يوما واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كل نفس ما كسبت وهم لا يظلمون ওই দিনকে ভয় করো যে দিনে তোমাদেরকে ফেরত ফিরে যেতে হবে মনে করো না এই দুনিয়ায় তোমাদের শেষ এবং যে যা করেছো প্রতিটি মানুষ যা করেছে তার প্রতিদান দেওয়া হবে কাউকে জুলুম করা হবে না আল্লাহ অন্য জায়গায় বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কাউরি কোন উপকারে আসবে না ولا يؤخذ منها شفاعة ولا يقبل منها شفاعة কারো সুপারিশ গ্রহণ করা হবে না ওলা ইউখাদু মিনহা আদল কোন ওই দিনে কোন ইবাদত গ্রহণ করা হবে না টাকা পয়সা ধন দৌলত দিবেন পার হওয়ার জন্য বরং আল্লাহ বলেন এই দুনিয়া এবং দুনিয়ায় এর সমপরিমাণ যদি সবকিছু হয় তারপরও দিয়েও মানুষ আল্লাহর সেই দিনের আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করবে কিন্তু কোনই ফল হবে না ওলা আর সেদিন কোনো প্রকার সাহায্যকারী কেউ থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সুরা আঠারো নম্বর আয়তে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ওই দিনকে ভয় করো মমিনরা আল্লাহকে ভয় করো এবং প্রতিটি মানুষ যেন আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেটা দেখে নাই আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তোমরা যা কিছু করো সবই তিনি খবর রাখেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই দিন সম্পর্কে তাহলে প্রতিটি নবী রসুল তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যাদের চার মূলনীতি দাওয়াতের চারটি মূলনীতি তাওহিদ রেসালাত তাকুয়া এবং আখেরাতের একটা মূলনীতি ছিল আখেরাত যেই চার মূলনীতির দাওয়াত আজ পৃথিবীতে খোঁজ করা খুবই কম পাওয়া যায় একটু আগে আপনাদের বলছি কেউ স্বপ্নে পায় মূলনীতি দাওয়াতের কেউ গবেষণা করে পায় কেউ জঙ্গলে থেকে পায় যার যার মতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া দাওয়াতের চাল যে চারটা মূলনীতি তৌহিদ রেসালাত তাকোয়া এবং আখেরাতের মূলনীতি খোঁজ করে পাওয়া যায় না যার ফলে আজ মানুষের সমস্যা শেষ নেই তাহলে আজকে আমরা হাসরের ময়দান আখেরাতের একটি পার্ট এই আখেরাতের প্রতি ইমান আনা প্রতিটি নরনারী মুসলমানের প্রতি কি ফরজ ইমানের ছয়টি রুকনের পঞ্চম রুকন শেষ দিবসের প্রতি ইমান আনা এই দিনের মানুষ সব মারা যাবে কবর থেকে আবার উঠানো হবে হাসরের ময়দানে জমায়েত করা হবে হিসাব নিকাশ হবে পুলসেরাত হবে জান্নাত জাহান্নাম হবে এই সব কিছুর প্রতি ইমান আনা প্রতিটি মানুষের প্রতি ফরজ কেউ যদি অস্বীকার করে অথবা সন্দেহ করে তাহলে সে মমিনের খাতায় তার নাম থাকবে না সে কাফেরে পরিণত হবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহর প্রতি ইমান শেষ দিবসের প্রতি ইমান ঠিক এইভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি ইমান শেষ দিবসের প্রতি ইমান একসঙ্গে অনেক জায়গাতে উল্লেখ করেছেন যেমন আল্লাহ বলেন নম্বর আয়াতে আল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান আনে শেষ দিবসের প্রতি ইমান আনে এভাবে আল্লাহ বলেন সুরানিসার উনষাট নম্বর আয়ত আল্লাহ তাই বলছেন আল্লাহর প্রতি যদি ইমান এনে থাকো শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো আল্লাহ নবী আলাইসালাম বহু হাদিসে বলেছেন মান খান বিল্লাহ ওয়ালিয়াউমিল আখির ফালইউকরিম যাইফা ফালিউক্রিম যারা জাল্লার আল্লাহর প্রতি মানে এনেছে শেষ দিবসের প্রতি মানে এনেছ প্রতিবেশীকে সম্মান করো সম্মানিত করো মেহমানদারকে মেহমানকে মেহমানদারি করো ইত্যাদি বহু আদেশে রয়েছে মানুষ মারা যাবে কবরে তার যদি ভালো করে ভালো মন্দ হলে মন্দ কবরের আজাব এক শ্রেণীর মানুষ চিরস্থায়ী হবে যারা কাফের মুনাফেক এদের কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটবে বিচ্ছিন্নতা ঘটবে না এখানে কোন প্রকার লোডশেডিং হবে না আলাতুল চলতেই থাকবে তাদের আজাব আর এক শ্রেণীর যারা তৌহিদের উপরে মারা যাবে তাদের আজাব কমানো হবে আবার অনেকের আছে কবরের আজাব পেয়ে কবরের আজাব পেয়ে একদিন তারা তাদের পাপ মিটে যাবে তারা জান্নাতি হয়ে কেমতের মাঠে উঠবে কবরের আজাব বিভিন্নভাবেই নিজের যদি আমল চলতে থাকে সৎকার জারিয়া বা এমন কোনো এলিম জ্ঞান চর্চা যেটার সব কবরে পৌঁছতে থাকবে দশ প্রকার ইবাদত রয়েছে দশ প্রকার জিনিস রয়েছে যার মাধ্যমে একজন মমিন মুসলমানের পাপ মিটে যায় এটা আজকে আমাদের আলোচনা করার সুযোগ হবে না মানুষ মারা যাওয়ার পরে এদের আত্মাগুলি বিভিন্ন স্তরের নবী রসুলদের আত্মাগুলি ইল্লিনে জান্নাতে সর্বোচ্চ স্থানে থাকবে কাফের মুশ্রিক যারা এদের সিজিন মাটির সবচাইতে নিচে থাকবে কিছু আছে মমিন যারা তাদের আত্মাগুলি পাখির আকৃতি ধরে আকৃতিতে জান্নাতে এরা গাছে জান্নাতের গাছে ঝুলে থাকবে আবার যারা শহীদ সবুজ পাখির ভিতরে এদের আত্মা দেওয়া হবে এরা জান্নাতের ফল ফোরারি খাবে আবার কিছু আছে যাদেরকে কবরের মধ্যে আটকে রাখা হবে কিছু আছে যাদেরকে জান্নাতের দরজায় আটকে রাখা হবে যারা গণিমতের যুদ্ধের কোনো সম্পদ লুকিয়ে রাখবে তাদেরকে কবরে আটকে রাখা হবে যারা ঋণ রেখে মারা যাবে ঋণ পরিশোধের আগ পর্যন্ত তাদেরকে জান্নাতের দরজায় আটকে রাখা হবে কাউকে মাটিতে কাউকে আবার যারা ব্যভিচার নারী পুরুষ ব্যভিচার ব্যভিচারিণী এদেরকে আগুনের চুলার মধ্যে এদেরকে রাখানো হবে আবার কিছু আছে যাদেরকে রক্তের সাগরে হাবুডুবু খাবে ওঠার চেষ্টা করবে তাদের মুখের মধ্যে পাথর মেরে তাদেরকে চূর্ণবিন্ন করা হবে আবার কিছু আছে এইভাবে বিভিন্ন স্তরের রুহগুলি থাকবে কেমতের আগে আল্লাহ রব্বুল্লা আলমিন এই মহাপ্রলয় ঘটার আগে কিছু আলামত এই পৃথিবীতে আসবে কিছু আলামত ছোট আলামত কিছু বড় আলামত ছোট আলামত কেমত কবে প্রতিষ্ঠিত হবে কবে কায়েম হবে এ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ বলেন ইয়াসআলুকান্নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله হে আমার হাবিব আপনাকে জিজ্ঞেস করা হয় কেয়ামত কবে হবে বলে দিন কেয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ওমা ইউদ্রিকা আল্লাহ সাআতা তাকুনু করিবা তবে কেয়ামত নিকটেই এর মধ্যে কোনো সন্দেহ নেই কেয়ামতের ছোট আলামতগুলি তিন প্রকার একটা আলামত যেগুলি হয়ে গেছে যেমন রাসুল সাল্লামের আগমন তিনি এসেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া হয়ে গেছে বাইতুল মাকদেশ বিজয় হওয়া হয়েছে হেজাজ আর যে হেজাজ থেকে আগুন আগুনের আগুন বের হওয়া সেটাও হয়েছে এভাবে কিছু আলামত যেগুলি হয়েছে এবং চলতে আছে ফেতনা ফসাদ বেড়ে যাওয়া নবীর দাওয়াত করে মিথ্যা নবীদের দাবি মিথ্যুক নবীদের আগমন এসেছে এলিম উঠে যাবে অজ্ঞতা বেড়ে যাবে শর্ত শর্ত বেড়ে যাবে আজকাল শর্তের শেষ নাই আজকাল আগে বিয়ে শাদী হতো কোনো শর্তই নাই বাংলাদেশের যদি নেকানামার যদি ফরম দেখেন তো শর্তের শেষ নাই এখন বিয়ে শাদীতেও শর্তের শেষ নাই কেনা বেচায় সব কিছুর মধ্যে শর্ত বেড়ে যাবে জালেমদের সহযোগী বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে গান বাদ্য সমস্ত বাজনার তোমার কি বলে গান বাজনার সমস্ত জিনিসপত্র বেড়ে যাবে জেনা ব্যবচার বেড়ে যাবে মানুষ মদ খাবে বেশি করে এখন তো মদ ডাল ভাতের মতো এখন যারা লাঙ্গা পা লাঙ্গা শরীর ছাগলের রাখাল এরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে মানুষ মসজিদ নিয়ে ফখর করবে মসজিদকে কার্য মসজিদকে ক্ষোভ সাজাবে এর মোজাইক বাড়াবে এখন মুসল্লি বাড়ে না কিন্তু মসজিদ বাড়ে মুসল্লি বাড়াবের প্রোগ্রাম নেই মসজিদ বাড়াবের প্রোগ্রামের শেষ নেই মুসল্লি সুন্দর করে নামাজ পড়বে তার প্রোগ্রাম নেই মসজিদ সুন্দর করে বানাবে প্রতিযোগিতা এভাবে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে সময় ছোট হয়ে আসবে মানুষ এক বছরে যা করতে পারত আগে এখন দেখা যাবে দশ বছর তাও করতে পারে না এইভাবে হাট বাজার বেড়ে যাবে এইভাবে শিরিক দেখা যাবে উম্মতে মোহাম্মদের মধ্যে কথা বলবে বেশি কাজ করবে কম ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে ভূমিকম্প হবে যারা নিমখারাম তাদেরকে আমানতদার মনে করা হবে আর যারা আমানতদার তাদেরকে মনে করা হবে এরা আমানতদার না এভাবে অশ্লীল নোংরা বেড়ে যাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হবে বেশি পরিবার কি বলে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার ইত্যাদি এ সমস্ত জিনিস হলো যেগুলি হয়ে গেছে এবং হতে আছে আবার কিছু আলামত আছে যেগুলি এখনো আসে নাই কিন্তু চলে আসবে ইরাকের ফোরাত নদীতে গোল্ডের স্বর্ণের পাহাড় এই পাহাড় নিয়ে যুদ্ধ বিগ্রহ হবে ইস্তাম্বুল বিজয় হবে বিনা যুদ্ধে তুর্ক তুর্ক তুর্কিদেরকে হত্যা করা হবে ইহুদিদের হত্যা করা হবে মুসলমানদের জয় হবে ইত্যাদি মেয়েদের সংখ্যা বেড়ে যাবে যার ফলে একটা মেয়ে পরিচালনা করার দায়িত্ব হবে পঞ্চাশ জন মহিলার দায়িত্ব আসবে একজন পুরুষের ঘাড়ে এইভাবে মেহেদিয়া আসবেন এগুলি ছোট আলামত যেগুলি এখন আসে নাই আসবে এছাড়া বড় কিছু আলামত আছে দশটি বড় আলামত না হওয়া পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না তার মধ্যে এক নম্বরে হলো দাজ্জাল কি বলে ধোঁয়া বের হবে দাজ্জাল আসবে পশু একটা বের হবে সূর্য পশ্চিম গগনে উঠবে ঈসা আলাইসালাম অবতরণ করবেন এজুজ মাউজুজের কাউম বের হবে তিনটি ধস হবে একটি পূর্বে একটি পশ্চিমে আর একটা জাজিরাতুল আরব আরব ভূমিতে আর সর্বশেষটা হবে ইয়ামান থেকে ওইখান থেকে আগুন চতুর সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং যখন ফুৎকার হবে সিংহাই তখন চতুর্দিক থেকে মানুষকে আগুন এদেরকে ধাওয়া করে শাম বর্তমান সিরি এখানে হবে হাসরের ময়দান এই ময়দানে সবাই একাত্রিত করা হবে সবাকে আল্লাহ রব্বুল আলমিন এই কেয়ামত কখন অনুষ্ঠিত হবে আল্লাহ নবী আলি বলেন কেয়ামতের আলামত একটা যখন শুরু হবে আর একটা একটার পরে একটার পর আসতে থাকবে একটা যদি মালার পুঁথি সুতা কেটে দেওয়া হয় একটার পরে একটা যেরকম সবগুলি ঝরতেই থাকে পড়তেই থাকে ঠিক এইভাবে আলামতগুলি আসতেই থাকবে এরপরে যখন এই পৃথিবীতে একজন আল্লাহ বলার থাকবে না তখন কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ মুসলিম শরীফের হাদিস এই পৃথিবীতে একজন যখন আল্লাহ বলার থাকবে না তখন এই কেয়ামত অনুষ্ঠিত হবে এই জন্য আল্লাহ নবী বলেন এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষদের প্রতি কেয়ামত অনুষ্ঠিত হবে এর আগে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর সুভরিত সুভরিত সুগন্ধিময় একটা হাওয়া এই পৃথিবীর বুকে চালিয়ে দিবেন এই হাওয়াতে যাদের যাররা পরিমাণে ইমান থাকবে এরা সবাই মারা যাবে এরপরে বাকি থাকবে একেবারে যারা নিকৃষ্ট এই জন্য আল্লাহ লুকা বলেন লুকা সবচেয়ে ইতর এই পৃথিবীর বুকে সবচেয়ে ইতরের বেটা ইতর জঘন্যের বেটা জঘন্য এই পৃথিবীতে যখন সবচেয়ে বেশি সুখী হবে তখনই কেয়ামত অনুষ্ঠিত হবে এই পৃথিবীতে এমন হবে যারা জঘন্য যারা ইতর শ্রেণীর মানুষ এরা সম্মানিত হবে এদের মান মর্যাদা হবে এদের টাকা পয়সা হবে এদেরকে মানুষ সম্মান করবে এদেরকে মানুষ শ্রদ্ধা করবে তখনই কেয়ামত অনুষ্ঠিত হবে এই জন্য আল্লাহ নবী আলাইসালাম অন্য হাদিসে বলেন এরা উসিদুল আমর যখন এই দুনিয়াতে অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে প্রেসিডেন্ট হবে অযোগ্যরা মন্ত্রী হবে অযোগ্য পার্লামেন্ট সদস্য হবে অযোগ্য যত মোল্লা হবে অযোগ্য মুফতি হবে অযোগ্য ইমামের মসজিদ হবে অযোগ্য দায়ী হবে অযোগ্য মোবাল্লেগ হবে অযোগ্য মূর্খ জাহেলরা যখন এই পৃথিবী পরিচালনা করবে তখনই হবে কেয়ামতের কথা তখন স্মরণ করো কেয়ামতের প্রতীক্ষা গণতে থাকো এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম বলেন কেয়ামত কখন অনুষ্ঠিত হবে এই ভয়ে ইসরাফিল আলাইসালাতাম যেই দিন তাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে সিংহা মুখে নিয়ে দুইটি চোখ আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন কান নাই নাই হে কাউ খেবেন একটা উজ্জ্বল দুইটি তারকার ন্যায় দুই চক্ষু আল্লাহর আর্শের দিকে তাকিয়ে আছে চোখের পলকও তিনি মারেন না কখন যে নির্দেশ হবে কারণ চোখের পলক মারলে আল্লাহ যদি নিষেধ হয়ে কি বলে নির্দেশ হয়ে যায় সিংগায় ফুৎকার দেওয়া তাহলে হয়তো দেরি হয়ে যাবে এই জন্যে ইসরাফিল সিংহা ধরে দাঁড়িয়ে আছে আলাতুল আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এ দুনিয়া আমি কিভাবে হাসি খুশিতে দিনাতিপাত করব যখন ইসরাফিল তার মুখে সিংহা সিঙ্গা ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর নির্দেশের প্রতীক্ষা আছে নির্দেশ কখন হবে আর তখনই ফুৎকার দিয়ে দিবে এই জন্য বন্ধুগণ এই দিন কখন অনুষ্ঠিত হবে কবে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন এর জন্যে তার কিছু আলামত এর ভয় এর ভীতি এর ভবিষ্যৎবাণী সমস্ত নবী রাসুলদের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন যখন এই পৃথিবীতে আর কেউ আল্লাহ বলার থাকবে না তখন আল্লাহ রব্বুল আলমিন এগুলি সাহন হচ্ছে না কেন হচ্ছে না যখন এই পৃথিবীতে কেউ আর আল্লাহ আল্লাহ বলার থাকবে না তখন আল্লাহ রব্বুল্লা আলমিন এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্যে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করার জন্যে শিরিক উৎখাত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্যের বাদত চলবে এই পৃথিবীকে আর রাখা চলবে না তাই আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করবেন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য এখানে ফুৎকার কয়টা দেওয়া হবে এ ব্যাপারে ওলামাদের দুইটা মত রয়েছে কেউ বলেছেন তিনটা ফুট দিবেন আর কেউ বলেছেন দুইটা ফুৎকার দিবেন সঠিক মতে দুইটা সিংহাই ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকারে মানুষ সব বেহুশ হয়ে যাবে মরে শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় ফুৎকার ফুৎকার দেওয়ার জন্যে ইসরাফিলকে নির্দেশ করবেন তখন সবাই যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানে দিকে সবাই রওনা হবে আল্লাহ রব্বুল আলম বলেন فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصار أبصارهم يخرجون من الأجداس كأنهم جراد منتشر مهتعين إلى الداعي يقول الكافر هذا يوم عسر যখনই ফুৎকার দেওয়া হবে সবাই চক্ষু নিচু করে কবর থেকে উঠে কেমতের মাঠে দৌড়াতে থাকবে আল্লাহ অন্য জায়গায় বলেন ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون 28 আল্লাহ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 ফুৎকার কবে হবে জুমার দিন হবে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ওয়ালা তাকুমু সাআতু ইল্লা জুমআহ মুসলিম শরীফের হাদিস এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন এই দিনে আদমকে জান্নাতে রেখেছিলেন এই দিনে জান্নাত থেকে তাকে বের করেছিলেন আর কেয়ামত জুমার দিন ছাড়া অনুষ্ঠিত হবে না এই জন্যে আল্লাহ নবী আলিসাল্লাম এই জুমার দিনে কোন কোন হাদিসে এমনও পাওয়া যায় যে এই দিনে কেমন যেহেতু অনুষ্ঠিত হবে পশু পাখি জীব জন্তু সবাই একটা আতঙ্কর মধ্যে থাকে জুমার দিনে কিন্তু আমরা মুসলমান জুমার দিন ছুটির দিন এই দিন ফিল্ম ছেড়ে দিয়ে সারা রাত কাটিয়ে জুমার নামাজের সময় ঘুমিয়ে থাকি এ হলো মুসলমান আজকের মুসলমান আল্লাহ রব্বুল্লা আলমিন সবাকে কবর থেকে উঠিয়ে এবার নিয়ে যাবেন সবাকে কোথায় শাম এই দেশে কারণ শামে হবে কি কারণ আল্লাহ নবী বলে আশাম আরদুল মাহসার ওয়ান নাসার আল আসামু আরদুল মাহসারি ওয়াল মানসার শাম হবে হাসরের ময়দান এখানে মানুষ একাত্রিত হবে সই হাদিস আল্লাহ নবী আলাইসালাম এই দিন সম্পর্কে বলেন যে মানুষ যখন উঠবে সবাই লাঙ্গা পায়ে লাঙ্গা শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় যাদের খাতনা করে কেটে দেওয়া হয় কিছু অংশ সেটা যেভাবে মারপেট থেকে জন্মগ্রহণ করে ঠিক ওইভাবেই মা আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলা বলেন ইয়া আর রিজাল ওয়ান নিসা ইয়ানদুর নারী পুরুষ একে অপরের দিকে দেখবে আল্লাহ নবী আলাইহিসসালাম বলে বলেন আয়শা তুমি কি মনে করছো মানুষ খুব আরামাইসে থাকবে না বরং এর চাই তো বিষয়টা বড় কঠিন কেউ কাউরি দিকে দেখবে না যখন সবাকে চতুর্দিক থেকে এই মানুষকে যখন কেমতের ময়দানে নেওয়া যাওয়া হবে হাসরের ময়দানে তিন শ্রেণী তিনভাবে মানুষকে নিয়ে যাওয়া হবে এক শ্রেণীর মানুষকে সোয়ারি করে হালিশা আছে একটা সোয়ারিতে বা একটা বাহনে কি বাহন দিবেন আল্লাহ বলেন ভালো জানেন কোন বাহনে নিয়ে গিয়ে তার বান্দাকে মাহসারের ময়দানে হাসরের ময়দানে জমায়েত করবেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন করেও একটা বাহনে উঠে কেমতের ময়দানে অতি দ্রুত হাজির হয়ে যাবে আরেক শ্রেণীর মানুষ যারা পায়ে হেঁটে আসবে আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমেন মুখের ওপর করে তাদেরকে কবরে কি বলে হাসরের ময়দানে হাজির করবেন এরা উল্টা হয়ে আসবে সাহাবা জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ কিভাবে মানুষ উল্টা করে হাঁটবে মানুষ তো পা দিয়ে হাঁটে উল্টা হয়ে কিভাবে মাথার ভরে কিভাবে হাঁটবে আল্লাহ নবী বলেন যে মহান রব্বুল পায়ের উপরে হাঁটিয়েছেন তিনি মুখের উপরে হাঁটাতে পারবেন না অবশ্যই পারবেন চু তাই না এই কাফের মোনাফিকদেরকে অন্ধ করে বোবা করে ঠসা করে কানে শুনবে না চোখে দেখবে না মুখে কিছু বলতে পারবে না এদেরকে আল্লাহ রব্বুল আরামিন জমায়েত করবেন আগের পরের যত মানুষ পৃথিবীর সব মানুষকে এইভাবে তাদেরকে মানুষ হাসরের ময়দানে আসতে চাইবে না আল্লাহ রব্বুল আলমিন আগুন দিয়ে আগুন দিয়ে এদেরকে কি করবে আগুন দিয়ে এদেরকে ধাওয়া করে নিয়ে আসবে ওরা যেখানে ঘুমাবে আগুন দাঁড়াবে যেখানে ওরা রেস্ট করবে আগুন ওখানে রেস্ট করবে এইভাবে সবগুলিকে হাসরের ময়দানে যারা বাহনে চড়ে আসবে আর যারা হেঁটে আসবে আর যারা উল্টা হয়ে আসবে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন কেমতের মাঠে হাজির করবেন এজন্যে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জিনজিরি দিয়ে বেঁধে কেমতের মাঠে হাজির করবেন কিছু মানুষ আছে যারা উবুড় হয়ে উবুড় হয়ে হামাগুড়ি দিয়ে কেমতের মাঠে হাজির হবে আল্লাহ রব্বুল আলম বলেন يوم نحشر المتقين إلى الرحمن وفدا যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছে তাকুয়া অর্থাৎ সমস্ত আদেশ পালন করেছে নিষেধ ত্যাগ করেছে আখেরাতের ভয় করেছে তাদেরকে সম্মানজনক তাদের কি করবেন আল্লাহ রহমান কেয়ামতের মাঠে হাজির করবেন আর যারা এক শ্রেণীর মানুষ কি করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেড়ি দিয়ে আল্লাহ বলেন সারাবিলুহুম মিন কাতরান وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب কিছু মানুষকে আল্লাহ বেড়ি পড়িয়ে এদেরকে এদের চেহারাতে এদের আগুন এদের কি করবে ধাওয়া করে নিয়ে আসবে কেমতের মাঠে অন্য জায়গায় আল্লাহ বলেন ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا এদেরকে কেমতের মাঠে চেহারার উপরে অন্ধ করে কানা করে ঠসা করে এদেরকে জাহান্নাম এদেরকে নিয়ে আসা হবে জাহান নামের আগুন যখন ঠান্ডা হবে আবার কি হবে নিভে আসবে আল্লাহ আবার তার কি প্রজ্বলিত করবেন আল্লাহ রব অন্য জায়গায় বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা ونحشرهم ونحشرهم يوم القيامة عاما قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রব্বুল আলমিন কেমতের মাঠে অন্ধ করে উঠাবে বলবে আল্লাহ আমি তো চক্ষুমান ছিলাম এই চোখ দিয়ে কত কিছু দেখেছি ভালো মন্দ আজ কেন আমাকে অন্ধ করেছো আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত এসেছিল তুমি এগুলিকে মানো নাই শুনো নাই বুঝো নাই আজকে তোমাকে তাই তোমার কথা শোনা হবে না আল্লাহ রব্রা অন্য জায়গায় বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা মুজরিম পাপিষ্ঠদেরকে জাহান্নামে হাজির করা হবে এদেরকে অন্ধ করে এদেরকে স্তর স্তর করে হাজির করবে আল্লাহ রবাহ আল্লাহ আল্লাহ বলেন ও সরুল্লাহম আল্লাহ বলবেন জালেমদেরকে এবং এদের দোষর যারা এদের যারা সাহায্যকারী ছিল এবং যার ইবাদত করত সবগুলি জাহান নামে নিক্ষেপ করো নিয়ে যাও জাহান নামেদেরকে এদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন সব কিছুকে হাজির করবেন শুধু তাই না পশু পাখি জীবজন্তু এদেরকে আল্লাহ হাজির করবেন পশু পাখি জীবজন্তু এদের বিচার আচার করে আল্লাহ বলবেন কোনি তোরা বা তোমরা মাটি হয়ে যাও এরা মিশে যাবে আল্লাহ রবেন বলল অমামিং দাবাতিন ফিল আরদি ওয়ালা তায়র ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন ইল্লা উমামুন আমসালুকুম ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون জীবজন্তু পশু পাখি এদেরকে আল্লাহ জমায়েত করবেন কেমতের মাঠে তবে এদের যারা সিংআলা গরু সিং নাই গরুকে ঢিস দিয়েছে বা মোটা তাজা দুর্বলকে মেরেছে এদের সব হিসাব নিকাশ এদের দেওয়া হবে এদের কি করে ফাইসলা করা হবে যার সিং থাকবে না দুনিয়ায় তার সিং দেওয়া হবে যার সিং থাকবে তার সিং উঠিয়ে নেওয়া হবে যে এই দুনিয়ায় সবল তাকে দুর্বল করা হবে আর দুর্বলকে আখেরাতে সবল বানা হবে একে অপরকে ধিসাধিসি করে একে অপরের কি করবে প্রতিশোধ নিয়ে এদেরকে আল্লাহ বলবেন কোন কোনই তোরা বা তোমরা মাটি হয়ে যাও এরা সব শেষ হয়ে যাবে বন্ধুগণ সবকে এক জায়গায় জমা করে এবার হাসরের ময়দানে আল্লাহ সবগুলিকে জমায়েত করবে এই হাসরের ময়দান অত্যন্ত কঠিন এই হাসরের ময়দান অত্যন্ত কঠিন এক অবস্থা হবে যেখানে থাকবে না কোনো বন্ধু বান্ধব থাকবে না কোনো আত্মীয় স্বজন চলবে না সেখানে কোনো পাওয়ার চলবে না কোনো টেলিফোন মামা চলবে না অর্থ সম্পদ টাকা পয়সা নেতৃত্ব কর্তৃত্ব কোনো কাজে আসবে না আল্লাহ বলেন বেনুন যেদিন তোমার সন্তান সন্ততি তোমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না يوم يفر المرء من أخيه ওয়া وأبيه وصاحبته وبنيه ওয়া সাহিবাতিহি منهم বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি যেদিন ভেগে যাবে ভাই ভেগে যাবে বাবা মা ভেগে যাবে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্ত্রী কেউ কাউরই কোনো খবর নিবে না কেউ এক জাররা নেকি কি দান করবে না এই আমার সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة مرضعة عما عرضعت وتدو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কিয়ামতের ভূমিকম্পন কেয়ামতের সেই কঠিন অবস্থা মানুষ কি করবে প্রতিটি মা সন্তানকে ভুলে যাবে গর্ভ যাদের থাকবে গর্ভপাত ঘটবে এবং মানুষকে মনে হবে মাতাল দেখবে কিন্তু আসলে তারা মদ খেয়ে মাতাল নয় তারা আল্লাহর আজাবের ভয়ে তারা মাতাল হয়ে যাবে কেমতের মাঠ একে অপরের দাঁড়াবের জায়গা হবে না একজন আরেকজনের পায়ের উপরে দাঁড়াবে এই কেমতের মাঠ মানুষের ঘাম চুয়ে সূর্য মাথার এক মাইল দূরে থাকবে মানুষের ঘামের সাগর হবে কোনো হাদিসে আছে ষাট হাত এই সাগরের এই ঘামের সাগর হবে এর ডিপ কোনো হাদিসে আছে বা বা বলা হয় এই দুই হাতকে এইভাবে করলে বা বলা হয় মানে মিটার ধরেন তাহলে ষাট মিটার কি হবে গভীর সাগর হবে ঘামের যার যার পাপ অনুযায়ী এই ঘামের সাগরে সাঁতরাবে কেউ টাকনু পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ মুখের মুখ পর্যন্ত আর কেউ থই থই হয়ে এই সাগরে সাঁতার কাটবে এই দিন আল্লাহ রব্বুল আলমিন কাহার নাম ধারণ করবেন আল্লাহ রব্বুল আলমিন এই দিনে যত রাগান্বিত হবেন অন্য কোনো এই দিন রাগান্বিত হবে না এই দিন আল্লাহ রব্বুল আলমিন যত কঠিন হবেন আর তার আগে পরে কোনোদিন কঠিন হবেন না এই দিন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কেয়ামতের বর্ণনা যদি জানতে চান আল্লাহর নবী বলেন আহমাদ এবং তিরমিজি শরীফের হাদিস যে কেউ যদি তোমরা সচক্ষে কেয়ামত দেখতে চাও তাহলে তোমরা সুরা তাকবীর সুরাইন ফিতার সুরাইন শেকাক তোমরা পাঠ করো আল্লাহ বলেন فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقية وانشقت السماء فهي يومئذ واهية سورة حقار তেরো থেকে ষোলো নম্বর আয়াত আল্লাহ সুরা তাকবিরে বলেন ইদা শামসু কুবিরাত وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عتلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت الله سورة انفطر বলেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله سورة انشقاق বলেন إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت الله سورة واقعة বলেন إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرج رجا وبست الجبال بسا فكانت هباء منبسا আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত আয়াতে বলছেন চন্দ্র সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে কি বলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারকা সূর্য চন্দ্র এইগুলিকে সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে আর এই সাগরের মধ্যে জাহান্নাম তৈরি করা হবে একদিকে মানুষ হাসরের ময়দানে প্রচন্ড কঠিন অবস্থায় অন্যদিকে জাহান নাম হংকার ছাড়বে হংকার ছাড়বে সফির জাহির কি বলা হাদিস কোরআন আছে যে তার কি হবে জাফির হবে তার শহীদ হবে রাগে ফেটে পড়বে বলবে আল্লাহ পাপিষ্টদেরকে আর দেরি কেন তাড়াতাড়ি হিসাব নিকাশ করে আমার গর্বে দিয়ে দাও এদেরকে আমি সাহিস্তা করব এই কঠিন অবস্থা দেখে যখন জাহান্নাম দেখবে জাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي জাহান্নাম হাজির করা হবে বলবে আরে এই তো খবর হয়েছে এবার আল্লাহ বলেন এখন তোমার স্মরণ করে কোনো কাজে আসবে না বলবে আরে কেমতের জন্য যদি কিছু হাজির করতাম তাহলে তো কাজ হতো আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জমিনকে তার এক মুষ্টির মধ্যে নিবেন আর ডান হাতে সমস্ত আসমানকে নিবেন এবং বলবেন আইনা মলুকুল আইনাল মলুক আনাল মালিক আমি আজকের বাদশাহ আইনাল মলুকুল আর্দ জমিনের বাদশারা কোথায় তোমাদের প্রতাপ কোথায় কোথায় আজকে ফেরাউন কোথায় হামান কোথায় ইস্কান্দার বড় বড় বাদশাহ পৃথিবীর যারা কোথায় তোমরা আজকে আল্লাহ রব্বুল্লা আলমিন এইভাবে মানুষকে ডাক দেবেন আর কি বলে হাসরের ময়দানকে আল্লাহ রব্বুল্লা আলমিন পরিবর্তন করে দিবেন সমস্ত মানুষকে ফুলসেরাতের উপর রেখে এই জমিনকে আল্লাহ রব্বুল্লাহ সাদা চাঁদির মতো বানাবেন এবং কোন কোন বর্ণ আছে আসমানকে আবার বানাবেন স্বর্ণের কালারের আল্লাহ রব্বুল্লা আলমিন এরপরে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন এবার তিনি ফাইসালার জন্যে নেমে আস আল্লাহ রব্বুল আলমিন তার আর্শে তার আর্শ ফেরেস্তারা কাঁধে নিয়ে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন ফাইসালার জন্যে কেমতের মাঠে হাজির হবেন তখন কাফিররা জালিমরা বলবে ওয়া يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يا ويلتى لم أتخذ, لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر বলবে জালেমরা হাত কামড় দিয়ে বলবে আরে রাসুলকে কেন মানি নাই কেন এই গ্রুপ ওই গ্রুপ এই তরিকা ওই তরিকা এই পীর ওই পীর এগুলোকে পিছনে ছুটছি কেন রাসুলের তরিকা ধরি নাই কেন বিভিন্ন জন বিভিন্ন তরিকা নিয়ে আসছে এদের পিছনে ছুটছি আজকে তো কাউরি কোনো খবর নাই পীর সাহেবদের খবর নাই মরিদ কই এরা সব হুজুর বুজুর্গ কেউ তো নেই স্বপ্নে পাওয়ারাও নাই গবেষকরাও নাই কেউ নাই কোথায় এরা সব আহা কেন রাসুলের তরিকা ধরি নাই আফসুস করবে যে এরা তো আমাদেরকে আল্লাহর জিকির আসার পরেও আমাদেরকে পদভস্ত করেছে কাফেররা বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের এই কঠিন অবস্থা দেখে বলবে আরে যদি মাটি হয়ে যেতাম তাহলেই তো ভালো ছিল কিন্তু কাজ হবে না يومئذ يعد الذين كفروا وعصبوا الرسول لو تسوى بهم الأرض কাফেররা বলবে যারা আল্লাহকে মানে নাই রাসুলের নাফরমানি করতে পীর মেনেছে রাসুল মানে নাই তরিকা মেনেছে রাসুলের তরিকা মানে নাই এরা বলবে আয় আজকে মাটি যদি আমাদের মাটির সঙ্গে মিশে যেতাম এটাই হতো ভালো কিন্তু কাজ হবে না আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারা লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের মাঠে হাজির হবেন এই যখন আল্লাহ আসবেন তার নূরের তাজাল্লি যখন ঝলকিবে কেয়ামতের সমস্ত মানুষ বেউস হয়ে যাবে এরপর আবার সবাই উঠবে আল্লাহ নবী বলেন তোমরা আমাকে মুসা আলাইজ কালিমুল্লার উপরে প্রাধান্য দিও না কারণ কেমতের মাঠে যখন সবাই বেহুশ হবে আমি হুশ ফিরে দেখব মুসা আলাইসালাম আরশের এক পার্শ্ব ধরে দাঁড়িয়ে আছে উনি কি বেহুশ হয়েছিলেন কি হয় আমি জানি না এই জন্য কোনো কোনো মুফাসিনরা বলেছেন যেহেতু তুর পাহাড়ে মুসা আলাইসালাত একবার বেহুশ হয়েছিলেন এই জন্য কেমতের মাঠে তিনি বেহুস হবেন না বাকি সবাই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সবাই বেহুস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যাকে চাইবেন তারা বাদ দিয়ে সবাই বেহুস হবে কেমতের মাঠে আল্লাহ হাজির হবেন ফায়সলা করার জন্য কাহার নাম ধারণ করবেন আল্লাহ বলেন ولا يؤذن ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون আল্লাহ বলবেন আজকে কথা বলার দিন না কাউকে অনুমতি দেওয়া হবে না ওজোর বলবে ওজোর করবে এই জন্যে ওই জন্যে হেতা ওটা কাজ কাম সৌদি আরব অমুক কফিল ডিউটি নামাজ পড়তে দেয় নাই এই হয় নাই সেই হয় নাই দুঃখ কষ্ট না কোনো কাউরে ওজোর শোনানো হবে না মোকাজ বিক্ষুকদের জন্য কঠিন শাস্তি হবে এই দিনে এই দিনে সবার ফয়সলা করা হবে আল্লাহ বলবেন তোমাদের কিছু করার থাকলে করো করতে কেউ কিছু পারবে না আল্লাহ রবুল্লা আলমিন এই দিনে মমিন মুসলমানদের জন্য আসর থেকে নিয়ে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে সময় এতটুকু মাত্র সময় মনে হবে আর যারা মুনাফে কাফের জালেম যারা পাপিষ্ট এদের জন্য এই দিন পঞ্চাশ হাজার বছরের সমান হবে পঞ্চাশ হাজার বছর মমিন মুসলমানদের জন্য হবে জোর থেকে আসরের নামাজের সময় আর কাফের মুশ্রিকদেরকে এদের জন্য হবে কত বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ রব্বুল আলমিন কেমতের মাঠে আসবেন ফায়সলা করবেন না মানুষ কঠিন অবস্থায় সবাই মিলে বলবে এক এক অপরকে আচ্ছা চলো না কাউরি কাছে যাই কেউ সুপারিশ করো আল্লাহর কাছে আমাদের ফায়সলা করে একটা কিছু এই কঠিন দিনে আমরা এই ঘামে এই সূর্যের তাপে এই পিপাসায় এই তৃষ্ণায় খাওয়া নাই বসার জায়গা নেই কোনো ছায়া নেই আত্মীয় স্বজন নেই কিচ্ছু নেই কঠিন অবস্থা আর কতদিন থাকবো তারপরে সবাই ছুটে যাবে বাবা আদমের কাছে আলাই সালাতাম বলবেন বাবা আদম আল্লাহ আপনাকে প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন নিজের হাত দিয়ে সৃষ্টি করে রুফুকে দিয়েছিলেন ফেরেস্তাদেরকে শ্রেষ্ঠা করিয়ে আপনাকে সম্মানিত করেছিলেন আজকে আমরা কি অবস্থা আপনি দেখেন না আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না বলবে নফসি নফসি আমি তো নিজের বিপদে আছি আল্লাহ আমাকে গাছের ফল খেতে নিষেধ করেছিল আমি ফল খেয়েছিলাম কাজে আমি আজকে যেভাবে আল্লাহ রাগান্বিত হয়েছেন এই রাগান্বিত আর কবে কোনোদিনও হবে না আজকে যে রূপ ধারণ করেছেন সেই কঠিন রূপ আর কবে ধারণ করবে না তোমরা অন্য কাউরি কাছে যাও নুহের কাছে যাও নু আলাইসালামের কাছে যাবে ইব্রাহিম আলাইসালামের কাছে যাবে মুসা করিমুল্লার কাছে যাবেন যাবে সবাই ঈসা আলাইসালামের কাছে যাবে সর্বশেষ আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি এই কাজের জন্যেই আমি হলাম সৈয়দ ওয়ালাদ আদম আমি বনি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান আমার জন্য এই মাকামে মাহমুদ এই বড় সুপারিশ আর সাফাহাতুল কুবরা কেমতের মাঠে সময় যদি হয় সুপারিশের কথা আপনাদের বলবো আর ধরনের বা অনেক ধরনের সুপারিশ হবে সবচাইতে বড় সুপারিশ সেটা হলো কি আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ ফয়সলা করে একটা বিচারের জন্যে বিচারের জন্যে কাজ আরম্ভ করো আল্লাহ নবী আলিসাল্লাম শেষদায় পড়ে যাবেন আল্লাহ রাবেন বলবেন মাথা উঠাও সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ নবী উঠে তিনি আল্লাহর প্রশংসা করবেন ভূয়সী প্রশংসা আল্লাহ নবী বলেন আল্লাহ তখন আমাকে যে প্রশংসার যোগ্যতা দিবেন ইলহাম করবেন তাই করব এখন আমি জানি না প্রশংসা করবে আল্লাহ রব্বুল আলম এবার কি করবেন বিচার করার জন্য কি করবেন হিসাব এবং মিজান এবং সহুফ কি করবেন হাজির করবেন কেমতের মাঠে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করবেন সবাইকে যার যার আমল নামা দিবেন যা করেছে সব কিছু দেখবে এই দুনিয়ায় তো অনেকের অনেক কিছু মনে থাকে না তাই না ওইখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মনে না থাকার বেরেন কাউরি থাকবে না যে যা করছে হ্যাঁ সব কিছুই দেখবে সব দেখবে ভালো হলেও দেখবে খাই রাইয়ারা সর রাইয়ারা ভালো হলেও দেখবে মন্দ হলেও দেখবে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দেখবেন আল্লাহ বলেন يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ডান হাতে আল্লাহ আমল নামাজ যাদের দিবেন তাদের হিসাব সহজ হবে তারা তাদের পরিবারজনের পরিবার কাছে ছুটে যাবে বলবে দেখো আমরা সাকসেসফুল আজকে সার্টিফিকেট সবাই দেখাবে وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا আর যাদের পিঠের পিছন দিক দিয়ে আমল্লামা দেওয়া হবে মৃত্যুকে ডাকবে অনেকবার ডাকবে কিন্তু তাদেরকে প্রজ্বলিত আগুনে দেওয়া হবে আল্লাহ অন্য জায়গায় বলেন وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم যাদের বাম হাতে দেওয়া হবে লামা তারা আফসুস করবে আজ আমার অর্থ সম্পদ আমার রাজত্ব আমার কর্তৃত্ব নেতৃত্ব কোনোই কাজে আসলো না তাদেরকে জাহান নামে টেনে নিয়ে যাওয়া হবে এদেরকে বেড়ি পড়িয়ে দেওয়া হবে সত্তর গজের কি হাতের জিঞ্জির দিয়ে এদেরকে জাহান নামে দেওয়া হবে থাকবে না বন্ধু বান্ধব কেউ সাহায্যকারী সেই দিনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবার সবাকে আমল নামা দেবে এবার সবাকে এবার কিনে আসবেন মিজান দাড়ি পাল্লা নিয়ে আসবেন আমল মাপার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন দাড়ি পাল্লা নিয়ে আসবেন আমল মাপার জন্য আল্লাহ বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقل حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين سورة أنبياء সাতচল্লিশ নম্বর আয়তে বললেন আমি মিজান মাওয়াজিন শুধু একটা মিজান না অনেক মিজান এটা ন্যায় মিজান মাপ পাল্লা এখানে দুনিয়ার না যে কম বেশ কেমতের দিন আমি দাঁড়া করব এবং সবাকে যার যার হিসাব ছোট মিসকালো হাব্বা যদি এক সরিষার পরিমাণ হয় তবু তার হিসাব করা হবে কম বেশ করা হবে না আল্লাহ বলেন অন্য জায়গায় ওয়ানাদ মিজান যখন দাঁড় করানো হবে মুজরিমরা পাপীরা দেখে ভয় পেয়ে যাবে আমল নামা তো আগেই দেওয়া হয়েছে কি আছে না আছে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 শিক্ষা দীক্ষা নেতৃত্ব কর্তৃত্ব টাকা পয়সা কোন কাজে আসবে না ডাক্তারি ব্যারিস্টারি মন্ত্রিত্ব রাজত্ব কোন কাজে আসবে না এই দুনিয়ায় যারা পরিবারকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে এদের হবে কি কঠিন অবস্থা এই কেমতের মাঠে যারা ক্ষতিগ্রস্ত এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন হে আমার হাবিব বলে দিন প্রকৃত ক্ষতিগ্রস্ত ওরাই যারা কেমন নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করল এবং জেনে রাখো সাবধান এটাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আজ আমরা ছেলে মেয়েদেরকে দুনিয়ায় দুনিয়ার আরামাইশের জন্যে শান্তির জন্যে টাকা পয়সা লেখা পড়া বাড়ি গাড়ি কর্তৃত্ব নেতৃত্ব যতটুকু বড় করা যায় এজন্য আমরা হন্য হয়ে ছুটছি নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছি নামাজ ছেড়া নামাজ ছেড়ে দিয়ে নামাজ এটা ওটা সবকিছু ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যালেন্স বাড়াবের জন্যে এরা শুধু হন্য হয়ে ছুটছে দুনিয়ার ব্যাংকে কিভাবে জমা যাবে বাড়ি কিভাবে করা যাবে লেটেস্ট মডেলের সুন্দরী নারী কিভাবে হবে ঘরে সুন্দর লেটেস্ট মডেলের দুই হাজার নয় না দশ বারো তেরোর মডেলের গাড়ি কিভাবে হবে এই নিয়ে ব্যস্ত কিন্তু আখেরের ব্যাংকে এরা জিরো এরাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত দুনিয়ার যারা হিরো আখেরাতের যারা জিরো এরাই হলো সবচেয়ে বড় আহম্মক সবচাইতে বড় মূর্খ এবং সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যারা নিজের এবং পরিবারকে আখেরাতের দিন আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল থাকবে না এরাই হলো প্রতিকৃত ক্ষতিগ্রস্ত কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন খেয়াল করেন ভালো করে জিজ্ঞেস করবেন অনেক কিছুই তার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা যা জানো না তা বলো না জানো না কোনটা কোরআনের কোনটা হাদিসের জানো না কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা বুজুরগণের কথা আর কোনটা রসুলের আল্লাহর কথা কোনটা জাল কথা কোনটা সহি কথা কোনটা শিরিক কুফুরির কথা আর কোনটা তহিদের কথা সুন্নতের কথা সবকিছু তোমার কাছে উল্টো পাল্টো এই অবস্থায় কথা বলিও না যে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় মৃত্যু কারা যারা আল্লাহর নামে মিথ্যা কি করে প্রচার করে আল্লাহ বলেছেন আমার দেশের মাসাল্লাহ হুজুর বুজুর্গরা আল্লাহ কইছে আল্লাহ বলছেন রসুল্লাহাম কইছে কিন্তু বলছে কিনা আজও খবর নাই জাল মিথ্যা হাদিসের প্রচার করতেছে এই জন্য যারা আল্লাহর নামে মিথ্যা বলবে এরা সবচেয়ে বড় মৃত্যুক এদের ঠিকানা জাহান্নাম হবে যারা রসুলের নামে মিথ্যা বলবে তাদের ঠিকানা জাহান্নাম হবে বন্ধুগুলো এই জন্য আল্লাহ বলেন খবরদার না জানে কথা বলবে না তোমার কান তোমার চক্ষু তোমার অন্তর সবকিছু কেমতের মাঠে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন ওয়াইয়াউমা ফায়াকুল ওয়াইনা শুরাকাই কুনতুম তাজউমুন বলবে আয় আমাকে ছাড়া অন্য যারা ইবাদত করতে ওইগুলি কই মূর্তির বিভিন্ন বুজুর্গর মানুষের গাছপালার সূর্যচন্দ্রের সূর্যচন্দ্র তারকা জাহান নামের মধ্যে আল্লাহ ঢালবেন কই তোমাদের যারা যাদেরকে মনে করতে কাজে লাগবে কই তোমাদের পিরসাব কই তোমার তরিকত হকিকত মারেফাতের বুজুর্গরা স্বপ্নের হুজুররা কই ওদেরকে হাজির করো নিয়ে আসো ওদেরকে বরং তারা অস্বীকার করবে বলবে না আমরা ওদেরকে বলি নাই আল্লাহ আরো বলবেন জিজ্ঞেস করবে না কোন মাঝাব মানছিলা কবর যেরকম জিজ্ঞেস করবে না তোমার মাঝাব কি ছিল তোমার ইমাম কে ছিল পীর কে ছিল বুজুর্গ কে ছিল তোমার নেতা কে ছিল জিজ্ঞেস করবে না জিজ্ঞেস তোমার রব তোমার রবকে জিজ্ঞেস করবে মা দিন হোক তোমার দিন কি জিজ্ঞেস করবে মা নবী হোক তোমার নবীকে এবার এখানে একটা কথা ভালো করে মনে রাখেন সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যারা মমিন মুসলমান উত্তর দিবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবেন কৈফা দাঁড়াইত তোমার আল্লাহ যা তোমার রব যে আল্লাহ দিন যে ইসলাম আর নবী যে মোহাম্মদ কেমনে জানছো এটা জানার উপায়টা কি বেহস্তি জিওর মকসুদুল মমিন হেদায়া শরীফ ফজাইল আমল রাহে জান্নাত নিয়ামুল কোরআন জিজ্ঞেস করবে কেমনে শিখছো তুমি এই তিন প্রশ্নের উত্তর কোথা থেকে জানছো হাদিসে আছে বলবেন বলবে কারা তু কিতাব আল্লাহ কি বলবে কারা তু কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ছি আল্লাহর কিতাব কি কোরআন এবং হাদিস আল্লাহর কিতাব ওয়াহি মাতলু কোরআন এবং ওয়াহি গায়ের মাতলু রাসুলের হাদিস কোরআন হাদিস পড়ে জানছি এর মানে যারা কোরআন হাদিস পড়বে না অন্যগুলি নিয়ে দৌড়াবে এরা উত্তর দিতে পারবে না বুঝে আসছে না এই কথা এই জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন মা আজাব তুমুল মোরসালিন নবীদের রসুদের কথার কি উত্তর দিয়েছ বলবে না কোন মাঝাব মেনেছ কোন ইমামের কথা মেনেছিলা কোন বুজুর্গের কথা মেনেছিলা বলবে রসুলের কথা কি মেনেছিলে আল্লাহ বলবেন ফালাওয়া ফাওয়ারব্বিকা ফাওয়া সবাকে জিজ্ঞেস করব কি করেছো তোমরা আল্লাহ অন্য জায়গায় বলেন অফুবিল আহাদ ইন্নাল ওয়াদা পূরণ করো ওয়াদা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করব আল্লাহ বলেন সুম্মা লা তুসালুন না ইয়াউমা জানিন নাইম নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব সুন্দর তোমাকে শরীর দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম ছেলে মেয়ে দিয়েছিলাম বুদ্ধি বিবেক দিয়েছিলাম শিক্ষা দিয়েছিলাম এই সমস্ত নিয়ামতের কি করেছ একটা একটা করে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ আরো জিজ্ঞেস করবেন নবীদেরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ তোমাদের কম তোমাদের কি উত্তর দিয়েছিল কমকে জিজ্ঞেস করবে তোমরা নবীদের কি উত্তর দিয়েছিলে আর অন্য প্রশ্ন করবে না কোন মাঝাব মানতা কোন পীরের মরিদ ছিলা আর কোন তরিকায় ছিলা একটাও জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে কোন রসুল ছিল বলো জ্ঞান সহকারে এদের সব বর্ণনা করবো আল্লাহ বলেন আমি এগুলি অজানা নই কেমতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ নই বলেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক জাররা পা নড়াতে পারবে না কোনো মানুষ প্রথম প্রশ্ন হবে কি আনমরিহি ফি মাফনা ষাট সত্তর আশি বছর কোথায় কাটিয়েছো বলো ওয়ান সাবাবি ফি যৌবন কাল কোথায় কাটিয়েছো যৌবনের এই উত্তম যখন যৌবনের পাগলামি বয়সটা কোথায় কি করেছো এরপরে জিজ্ঞেস করবেন ওয়ান আলমিন ওয়ান এলমিন মাদা আমিল তা মা আলিমথ যা জেনেছিলে আমল কর্তুক করেছিলে বলো কথা বেশি কইছিল না আমল বেশি করছিলা এরপরে জিজ্ঞেস করবে ওয়ান মা আলিহি মিনাইন সম্পদ কোথা থেকে উপার্জন করেছিল ডান হাতে না বাম হাতে কালোবাজারি করে ইসমাকলারি করে সুদখড়ি করে ঘুষখড়ি করে হারাম ব্যবসা করে না হালাল তৈকায় এই পয়সা উপার্জন করেছিলে আর জিজ্ঞেস করবেন ফি মান ফক্ত এবং এই টাকা কোথায় খরচ করেছিলাম কি করেছিল এই টাকা তাহলে পাঁচটা প্রশ্ন হবে সমস্ত বয়সের যৌবনকালের যা জেনেছিলে আমল কি করেছ জানছো মিলাদ করা বেদাত তারপরে রুটি হালুয়ার জন্য করছো সবে বরাত বেদাত তারপরে মুল্লাজি কেন করছো হালুয়া রুটির জন্যে জানছো পীর সাহেব রাসুলের তরিকা বাদ দিয়ে ঘুমের তরিকা স্বপ্নের তরিকা বাতিল তারপরও ওরস করে টাকার পাহাড় জড়ার জন্যে সমান সম্মানের জন্য করেছ কোথা থেকে এগুলি আসছে তোমার মানুষের সঙ্গে ধর্মের নামে ব্যবসা করে ধর্ম ব্যবসায়ী ইমান ব্যাপারী সেজে আদম ব্যাপারীকেও ছাড়বে না কিন্তু ধর্ম ব্যাপারীকেও আল্লাহ ছাড়বেন না ইমান ব্যাপারী যারা যারা তৌহিদের নাম দিয়ে শিরকের ব্যবসা করে সুন্নতের নাম দিয়ে যারা বেদাত দিয়ে মানুষকে ভরে দেয় যারা গাল গল্প গুজব কিসা কাহিনী করণ হাসবাদ দিয়ে উল্টো পাল্টো করে সবগুলোকে জিজ্ঞেস করবে কি শিখছিল আর কি আমল করছ করোনা হাদিস পড়েছিলা না তোমার তরিকার দু চারটা বই নিয়ে আর সংগঠনের বই নিয়ে ঘুরেছিলা এটা জিজ্ঞেস করবে আল্লাহ রব্লান সবাইকে এইগুলি আল্লাহ রব্লান কেয়ামতের মাঠে একে একে সবগুলিকে জিজ্ঞেস করবেন কেয়ামতের মাঠে যাদের হিসাব করা হবে এক শ্রেণীর মানুষ এদের হিসাব হবে সহজ শুধুমাত্র এদেরকে কি করা হবে দেওয়া হবে জিজ্ঞেস করবে বান্দা বলবে করছে এগুলি বলে করছি বলবে হ্যাঁ, আল্লাহ করছি এরপরে এদের কি করবে আল্লাহ রব্লা আলম মাফ করে জান্নাতে বলবে যাও জান্নাত সার্টিফিকেট দেওয়া হলো আর এক যাদের কঠিন হিসাব করা হবে হিসাব যখন কঠিন করা হবে বাঁচার ভয়ে বাঁচার জন্যে মিথ্যা কথা বলবে বলবে না এগুলো করি নাই চুরি করছো ডাকাতি করছো জেনা করছো ব্যবচার করছো উল্টা করছো পাল্টা করছো করছো সিরিক করছো বিরাট করছো হুজুর মানছো বুজুর্গ মানছো রসুল বাদ দিয়েছো আল্লাহ বাদ দিয়েছো করেছো কি তখন বলবে না এগুলো কিছুই করি নাই আমার এগুলো বলবে আল্লাহ তোমার ফেরেস্তারা এগুলো সব মিথ্যা লেগেছে আল্লাহ কি করবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ মুখে মোহর মেরে দেবেন হাত পা চোখ প্রত্যেকটা অঙ্গ কথা বলবে কান কি শুনছে মুখে কি বলছে পেটে কি খাইছে পা দিয়ে কোথায় গেছে হাত দিয়ে কি করছে সব উত্তর দেবে অন্য আয়াতে আছে বলবে হ্যাঁ তোকদেরকে বাঁচাবের জন্য মিথ্যা বলছি আল্লাহর সামনে তোরা আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী বলবে আজকে তোমার অধীনস্থ নয় আমরা তুমি আমাদের হাত মুখ পা তোমার কাজে চালিয়েছো যখন যেখানে কাজে লাগাইছো তাই করেছি কারণ আমরা তোমার অধীনস্থ ছিলাম আজকে আল্লাহ আমাদেরকে তোমার অধীনস্থ বানিয়ে রাখে নাই আজকে আল্লাহর নির্দেশ মানতে হবে আমাদেরকে কাজী বন্ধুগণ এই চোখ দিয়ে কত ফিল্ম দেখলেন কান দিয়ে কত হারাম শুনলেন মুখ দিয়ে কত হারাম খেলেন বিবেক দিয়ে কত হারাম বুঝলেন আর পা দিয়ে কত উল্টো পাল্টো চললেন সব কিছু একটা একটা করে যাররা যাররা কি হবে হিসাব করা হবে যাদের এই কঠিন হিসাব না হবে তাদের ক্রমতের দিন বড় কঠিন অবস্থা হয়ে যাবে এই হিসাবে যাদের নেকি বাড়বে তারা জান্নাতি হবে যাদের কমে যাবে তারা জান্নাত জাহান্নামি হবে আল্লাহ রবাহ আলমিন এই দিনে প্রথম সবার হিসাব করবেন সমস্ত মোটের সর্বপ্রথম হিসাব হবে ওম্মতে মোহাম্মদের প্রথম ওম্মতে মোহাম্মদের হিসাব হবে এবং সর্বপ্রথম হিসাব হবে নামাজের আল্লাহ রব আলেন কি করবেন হিসাব নিকাশ করে কাফের মুশ্রিক যারা ওদের হিসাব নিকাশ করে ওদেরকে জাহান নামে দিয়ে দেবেন বলবেন যার যারা ইবাদত করতে তার পিছনে ধাওক তার পিছনে যাও যারা মূর্তি সূর্য চন্দ্র যে যার কিছু করতো আল্লাহ ব্যতিরিকে যার ইবাদত করতো সবার সঙ্গে নিবে জাহান নামকে সামনে দাঁড় করানো হবে একটা মনে হবে মরিচিকা পানি সবাই তৃষ্ণায় ছাতি ফেটে যাবে বলবে আল্লাহ সবাইকে কি চাও কয় আল্লাহ পানি চাই কয় যে দেখো দেখবে জাহান্নামের দিকে পানি চিকমিক করতেছে মরিচিকা মরিচিকা বোঝেন তো রৌদ্রে যখন প্রখর রৌদ্র পড়ে তখন কি হয় চিকচিক করে মনে হয় পানি মনে হয় হ্যাঁ তখন ওই জাহান নামের দিকে পানি পান করার জন্য যখন যাবে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে সব চলে যাবে এরপরে যারা মমিন ফাঁসেক ফাজে যারা আল্লাহ ইবাদ করেছে মিথ্যা এবং সত্য সবাই থেকে যাবে আল্লাহ বলবে হ্যাঁ তোমরা যাও না কেন তাই না আমরা তো আল্লাহ এক আল্লাহ ইবাদ করেছি আল্লাহ রব্বুল্লাহ আরামিন এর আগে কিন্তু আল্লাহ বান্দাদের দেখা দিবেন আল্লাহ রব তার চেহারা পরিবর্তন করে দিয়ে সবকিছু পরিবর্তন করে দিয়ে আবার তাদেরকে বলবে হ্যাঁ তোমাদের রব বলবে না আমরা তো আমাদের রবের প্রতীক্ষায় আছি আমাদের রব যে ফাইসলা করবে সেই জন্য আল্লাহ রব্রায়ন বলবেন তোমরা তোমাদের রবের পরিচয় জানো বলে হ্যাঁ কিভাবে পরিচয় জানবা তো আল্লাহ রব্বুল আলমিনের যদি আমরা পায়ের নলা দেখলে আমরা চিনতে পারবো আল্লাহ রব্বুল আলমিন তার পায়ের নলা থেকে তার পর্দা উঠিয়ে নেবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد, وقد كانوا يدعون إلى السجود وهم سالمون যারা টাটকে ফুটকে জুমার নামাজ পড়ে জোহর পড়লে আসর নাই মাগরিব নাই ফজর নাই উল্টা পাল্টা মাঝে মধ্যে আর কি আর ঠিক মতো সবাই পড়ে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন আল্লাহ রব্বেন তার পায়ের নলার কাপড় কি করবেন পর্দা উঠিয়ে নেবেন বলবেন এবার তোমরা চেষ্টা করো সবাই নামাজ পড়ে দেখাও এবার কাপ কি ফাঁসে ফাজের মোমেন টুটকি ফাটকি যারা বছরে দুইবার পরে দুই ঈদ জুমা পড়ে সবাই নামাজে দাঁড়িয়ে যাবে কোনো মতে তো দাঁড়ানো হবে এবার রুকু করতে যখন যাবে আল্লাহ রব যারা পাঁচ অক্ত নামাজ দৈনিক পড়ে নাই তাদের হাত পায়ের পায়ের কবজাগুলি মাজার কবজাগুলি সব টাইট করে দিবেন আর এগুলি কি হবে না কাজ করবে না যারা পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়েছে নারী হোক আর পুরুষ হোক ছোট হোক যাদের প্রতি নামাজ ফরজ এদের কবজা কাজ করবে নামাজ পড়ে দেখাই দেবে এরা পার হয়ে যাবে বলবে যাও জান্নাতের দিকে তোমরা ফাইসলা হয়ে যাবে আর যারা টাটকি ফুটকি এরা নামাজ পড়ে দেখাতে পারবে না এদের পিঠটা একটা শক্ত তক্তার মতো হয়ে যাবে কাঠের মতো হয়ে যাবে এরা পড়ে যাবে মুখের ভরে তখন আল্লাহ নির্দেশ করবেন এদেরকে মুখের ভরে হেঁচড়িয়ে জাহান নামে এদেরকে দিয়ে দেওয়া হবে প্রথম হিসাব হবে নামাজের এবং প্রথম ফাইসলা হবে রক্তের খুন খারাপি যারা খুন করেছে এদের প্রথম ফাইসলা হবে বান্দার মধ্যে বান্দার আপোষের যেটা বিচার হবে সেটা হবে কি রক্তের আর আল্লাহ যেটা প্রথম বিচার নেবেন কি করবেন হিসাব নেবেন সেটা হবে নামাজের এই জন্য বন্ধুগণ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পাঁচক্ত নামাজের কি করবে হেফাজত করবে মান হাফাজা আলাইহা কানাত যারা পাঁচক্ত নামাজের হেফাজত করবে কেমতের মাঠে তাদের কি সার্টিফিকেট দেওয়া হবে ওই যে সেজদা করে সার্টিফিকেট পেয়ে যাবে জান্নাত যাওয়ার জন্য জান্নাতের দরজায় দেখাবে সার্টিফিকেট যাও ছেড়ে দাও সব নামাজিকে কারণ নামাজে যারা ফেল করবে বাকি সব ফেল নামাজে যারা ফেল করবে সব নামাজ বাকি ফেল আজ আমরা নামাজ পড়ি নামাজ যার যার তরিকায় সল্লু কামার তুমি মুসল্লি নামাজ যে কোনো ইবাদত কবল হওয়ার জন্য তিনটি শর্ত সঠিক ইমান যার ইমানে বাতিল রয়েছে শিরিক কুপুর রয়েছে তার ইমানে কোন ইবাদত কবল হবে না দুই নম্বরে আল্লাহর জন্য এখলাস হতে হবে তিন নম্বরে কার তরিকায় হতে হবে মোহাম্মদ রসুল্লাহ তরিকা তিনি যেভাবে তকবির তহরিমা বেড়েছে সেইভাবে বানতে হবে যেখানে হাত রাখছেন সেখানে রাখতে হবে যেভাবে ওর কুশলতা করছেন ওইভাবে করতে হবে যেইভাবে তার নামাজ হাদিস শরীফে রয়েছে সেইভাবে করতে হবে আপনি বাজারের বই খুলে কেউ মক্তবের হুজুরের কেউ বাবা মা যেভাবে পড়ে কেউ লোকজন যেভাবে পড়ে নামাজ পড়বেন কেমন দিন পার হবে না মনে রাখেন ভালো করে ওই ব্যক্তি নামাজ পড়ে দেখাতে পারবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নামাজ হাদিসের মাধ্যমে শিখে নামাজ পড়বে এই জন্য বন্ধুগণ প্রথম হিসাব হবে কিসের নামাজের নামাজে পার হবে বাকিগুলি পার যারা পার হবে না বাকিগুলি পার এইভাবে আল্লাহ রবাহ আলমিন কাফের মুশ্রিক মুনাফিকদেরকে জাহান নামের ফাইসলা করে দিবেন মাফ করে আর কি করবেন যারা জান্নাতি তারা সার্টিফিকেট পেয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলম কি করবেন এই কামতের মাঠে আরো ফাইসলা করবেন যারা ছোট বাচ্চা ছোট বাচ্চা যারা এদেরও ফাইসলা করবেন ছোট বাচ্চা ইহুদের ঘরের হোক খ্রিস্টান ঘরে হোক মুশ্রিক আর মুসলমানের ঘর হোক যারা বালি ঘর আগে সাবালক ঘর আগে মারা গেছে এরা সবাই জান্নাতি হবে আল্লাহ রব্বুল আলম এদেরকে সবাইকে জান্নাতি বানাবেন তাদেরকে আল্লাহ আলমিন এদেরকে সবাকে কি করবেন যুবক বানাবেন এবং জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না যারা অবিবাহিত নারী পুরুষ মারা যাবে জান্নাতে তাদের বিবাহ হবে তাদেরকে নারী দেওয়া হবে হুর দেওয়া হবে এবং জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার আজকে আমাদের সুযোগ নেই আজ হাসরের ময়দানের আমরা বর্ণনা দিতে চাই এ হাসরের ময়দানে হাজির কাউ কি হাউজে কাউসার প্রত্যেক নবীর একটা করে হাউস থাকবে আমাদের নবী আলিসালামের সবচাইতে বড় হাউস কাউসার থাকবে এক মাসের রাস্তা চলার সমান লম্বা এক মাস চলার রাস্তার চওড়া আল্লাহ নবী অন্য হালিসে বলেন যে বাইতুল মাকদেশ থেকে সানাদ বর্তমান এমানের রাজধানী পর্যন্ত আমার হাউস কসার কি লম্বা হবে এটার ধারগুলি বাঁধা হবে লু লু মুক্তা দিয়ে হ্যাঁ মণিমুক্তা দিয়ে বাঁধানো হবে এর পেয়ালা আপনার হাউস কাউসারের পানি পান করার পেয়ালাগুলি আসমানের তারকার সমান এই পেয়ালা হবে আল্লাহর নবী সবার আগে ওখানে হাজির থাকবেন এখানে আল্লাহর নবী কি করবেন যারা মৌমিন যারা সঠিক তার সঠিক যারা অনুসরণ করেছে এদেরকে হাউস কাউসারের পানি পান করাবেন আল্লাহ নবী বলেন হাউস কাউসারের পানি মিসকাম্বারের চাইতে খুশবুদার এটা হবে দুধের চাইতে সাদা আর এটা যে একবার পান করবে তা সে কখনোই কি হবে না তার তৃষ্ণা লাগবে না বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী আলিসাল্লাম এই হাউজ কাউসারের পানি এক শ্রেণীর মানুষ যারা সত্যিকারে মমিন মুসলমান তাদেরকে তো পান করাবেন যারা কাফের মুশেক এদের তো এদেরকে তো পানের কোনো চান্স থাকবে না এখানে আরেকটা শ্রেণী আসবে যারা বেদাতি যারা বিভিন্ন তরিকার নাম দিয়ে তরিকা বানাইছে খানকা খুলে রাখছে বিভিন্ন মাজাব বানাইছে এদেরকে হাজির করানো হবে এরা যখন হাউজ কাউসারে পানি পান করার জন্য যাবে নামাজ পড়ছে নামাজের কারণে এদের উজুর অঙ্গগুলি ঝলকিবে আল্লাহ নবী তার উম্মদকে চিনতে পারবেন উজুর যে সমস্ত জায়গাগুলি ঝলকমলক করবে হ্যাঁ চিনতে পারবেন এরা ফেরেস্তারা ব্যারিকেড সৃষ্টি করবে আল্লাহ নবী বলবেন হে ফেরেস্তারা এরা তো আমার উম্মত ছেড়ে দাও না এরা তো দেখি নামাজ সহজ পড়ছে এদের তো অঙ্গ প্রত্যঙ্গ ঝলকিতেছে ছেড়ে দাও বলবে ইয়ার সুল্লাহ আপনি জানেন না আপনার অবর্তমানে এই বেটারা কি কি বেদাত তৈরি করেছে উজুতে বেদাত নামাজে বেদাত গোসলে বেদাত হজে বেদাত রোজায় বেদাত সবেবরাতের বেদাত চুল কুলখানি ফতে খানি তুমুক খানি এই সেই বেদাত দিয়ে ভরপুর মৃত্যু কেন্দ্রিক পাঁচশো বেদাত বানাইছে মোল্লার জাতিরা পাঁচশো বেদাত আজ সুন্নতের কথা বললে মনে করে যে জঘন্য বিরাট থেকে নিয়ে আসলো আবদুল্লাহ মাসুদ জাহিনুল কালা সাহাবি বলেন একটা এমন সময় আসবে যখন মানুষের কাছে সুন্নতের কথা বললে বলবে এত জঘন্য বেদাত কোথা থেকে হাজির করলে কারণ বেদাতেরই প্রচার করবে বুজুর্গ হুজুররা পীর সাহেবরা যার যার মতো বানাবে আল্লাহ বলেন মান্না আহাদা সাফি আমরে না মা লেসমিন হুফাওয়ারাদ জামার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে ধর্মের নামে সবের নামে কি করে নেকির নামে এই করলে এত নাকি অমুক করলে তুমুক এই করতে হবে ওই করতে হবে এটাও ওটাও সবই সব আল্লাহ রসুলের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে দিনের নাম দিয়ে করবে কিন্তু এগুলি কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই সঠিক কোনো প্রমাণ নেই এটা হলো বেদাত আবার বলে আমরা কি খারাপ কাজ করি শয়বরা থেকে আমরা জেনা করি চুরি করি ডাকাতি করি আরে বেটা চুরি করা ডাকাতি করা জেনা করা তোমার শয়বরাতে চাইতে অনেক হালকা তোমার এই সবে বারাত পালন করা চুরি ডাকাতি জেনা ব্যবীর চাইতো জঘন্য কারণ ওটা ওরা হারাম মনে করে করে আর তুমি হারামটাকে হালাল মনে করে করো তোমার পেট পকড়ে ধান্দার জন্য আল্লাহ নবীর দাঁত ভাঙলো ওহদুয়ের ময়দানে সাহাবা একরাম কাফেরদের দাঁত ভাঙলো এবার নাকি কি করে হালুয়া রুটি আর গোস্ত খায় দাঁত ভাঙার কি করে দাঁত উঠাই চিন্তা করছেন হালুয়া না হয় দাঁত ভাঙা রুগী খাইতে পারে ইনশাল্লাহ সামনে মাসে সবাই আলোচনা হবে কিন্তু রুটি থেকে গোস্ত থেকে কারণ সুযোগ সুযোগ মিষ্টি খায় মজা লাগে ওখানে একটু রুটি হলে ভালো না একটু গোস্ত হলে ভালো না যারা আপনার অবর্তমানে কি করেছে বেদাত বানিয়েছে প্রত্যেকটি কাজে দাওয়াতের ক্ষেত্রে তবলিকের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে বেদাত দিয়ে ভরপুর যার কোনো সঠিক দলিল নেই দিন মনে করে সব মনে করে আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে পাওয়ার জন্য কিন্তু আপনি করেন নাই এমন সব কাজ করেছে আল্লাহ নবী রাগান্বিত হয়ে বলবেন সোহকান সোহকান লিমাল গাইয়ারাবাদি যারা আমার অবর্তমানে আমার নাম দিয়ে দিনের নামে বেদাত বানিয়েছে ওদেরকে ভাগাও জাহান নামে নিয়ে যাও এদেরকে কাজ হবে না এদেরকে সব তাড়িয়ে দেওয়া হবে হাউজ কাউসার থেকে বন্ধুগণ বন্ধুগণ এই হাউজ কাউসারের পরে পানি পান করবে এরপর আল্লাহ রব আহমিন জাহান নামের উপরে কি করবেন সেরাত ফুল পুল দিবেন এটা চুলের চাইতো চিকন আর তরবারির চাইতো ধারালো এটা জাহান নামের উপরে কি করা হবে সেট করা হবে ব্রিজ এই একটা কি পুল এই পুলের ওপর দিয়ে এবার আল্লাহ নির্দেশ করবেন যাও তোমরা এখানে তার আগে আল্লাহ রব্বুল আলমিন যারা কাফের মুশ্রিক যারা অন্যের ইবাদত করতে এদেরকে বলবে যার যার মতো তোমরা কি করো অনুসরণ করো এবং জাহার নামের পানি খাইতে গিয়ে সব জাহার নামে পুড়ে যাবে থেকে যাবে মোনাফেক এবং মমিন মুসলমানরা এরপরে মুসলমানদেরকে আল্লাহ বলবেন হ্যাঁ তোমরা চলে যাও তখন এরা যেতে লাগবে মুনাফেকরা ওদের পিছনে পিছনে যাবে বলে ভাই তোমাদের একটা আলো টালো দাও না আমরা তোমাদের পিছনে পিছনে যাই বলে পিছনে দেখো পিছনে যখন দেখবে ওদের মধ্যে আর মমিনদের মধ্যে আলোর মধ্যে বেড়া কি হবে পর্দা দেওয়া হবে ওরা চোখের পলকে কেউ যাবে কেউ আপনার বিজলির বেগে কেউ দ্রুত ঘোড়া দ্রুত উটের বেগে চলে যাবে আর কেউ তো জাহান নামের দুই ধার দিয়ে আবার কি থাকবে এরকম আঁকড়া থাকবে হুলওয়ালা এগুলির মধ্যে কেউ আচড় খেয়ে কেউ কেউ খাবে আঁচড়ে খেয়ে এটা ওটা করে হামড় দিয়ে এটা ওটা করে পার হয়ে যাবে এখানে তাদেরকে গুণা মাফ হয়ে যাবে এদেরকে পার করে দেবে আর যারা পাপি এরা এই জাহান নামের মধ্যে সব পড়ে যাবে এরপরে ফুলসেরাত পার হওয়ার পরে কান্তারা মানে একটা ব্রিজ থাকবে জান্নাত আর জাহান নামের মধ্যখানে চার নাম পার হলো এরপরে জান্নাত আর জান্নার মধ্যখানে একটা পুল থাকবে এখানে যারা এই দুনিয়াতে কিছু অল্প স্বল্প একে অপরে জুলুম অত্যাচার করছে এগুলি একে অপরের সঙ্গে কি হবে একে অপরের পরিশোধ নেবে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ রব্বুল্লা আলমিন কি করবেন এদেরকে জান্নাতে দেবেন দিয়ে নামীরা জাহান্নামীরা নামে যাবে এরপরে লাস্ট আজকে আলোচনা সেটা হলো কি সুপারিশ এই কেমতের মাঠে সুপারিশ করবেন সর্বপ্রথম সুপারিশ দুই প্রকার একটা সুপারিশ আমাদের প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য খাস এই সুপারিশ আর কেউ করবে না এই সুপারিশ অন্য বিভিন্ন প্রকার প্রথম যেটা সুপারিশ মাকামে মাহমুদ সেটা হলো আল্লাহকে বলবেন আল্লাহ বিচার ফাইসালার জন্য ব্যবস্থা করো সর্বপ্রথম এটা আল্লাহ নবীর জন্য খাস আর কেউ করবেন না দ্বিতীয় সুপারিশ করবেন উন্নতের কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য হাদিসা আছে সত্তর হাজার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন উম্মতে মোহাম্মদের বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ রহমান সুপারিশ করবেন যে আল্লাহ আমার এই উম্মতের এই লোকগুলিকে বিনা হিসাবে তুমি দিয়ে দাও সত্তর সত্তর হাজার এদিকে জান্নাতের ডান ডান দরজা দিয়ে আল্লাহ নবী কি আল্লাহ নবী আল্লাহ অর্ডার করবেন আল্লাহ নবী এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এরপরে তিন নম্বর সুপারিশ হবে যাদের নেকি আর পাপ সমান সমান আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহ এবার তো সমান সমান তুমি এদেরকে দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দাও আল্লাহ জান্নাত দিবেন এরপরে সুপারিশ করবেন যারা জান্নাতি কিন্তু জান্নাতের স্তর মর্যাদা একটা নিম্নমানের ফার্স্ট ক্লাস না আল্লাহ নবী সুপারিশ করবেন আল্লাহ দেবী ফার্স্ট ক্লাস উঠাই দাও আল্লাহ তাও শুনবেন এরপরে পাঁচ নম্বর আমাদের নবীর যেটা সুপারিশ থাকবে সেটা হলো কি তার চাচা আবু তালেবের জন্য সাহবাইকরাম বলেন ইয়া রসল্লাহ আপনার চাচা আবু তালেব আপনার দাওয়াত দিনের প্রচার ও প্রসারের জন্য আপনাকে অনেক সহযোগিতা করেছে আপনার মানে কি ছিল ডিফেন্স মন্ত্রী ছেলে ছিলেন তাকে কোনো সহযোগিতা করতে পারবেন কি না আল্লাহ নবী বলেন আমি কেমতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব আল্লাহ আমার সুপারিশে একজন মাত্র কাফের এই কে আবু তালেবের কি করা হবে তার আজাব কমিয়ে দেওয়া হবে কি করা হবে তাকে দুইটা লহার লহার আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে যার ফলে তার মাথা আর মগজ টকবক করবে এটা জাহান নামের কেমতের সবচেয়ে সহজ আজাবের মানুষ হবে এরপরে যেটা সুপারিশ করবে এরপরে যেটা আল্লাহ নবী সুপারিশ করবে আলিসালাম সেটা হলো মমিনদেরকে জান্নাতে প্রবেশের সুপারিশ কারণ ওদেরকে ওই যে কান্তারা মানে একটা পুল হবে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন আল্লাহ এদেরকে অনুমতি দিয়ে দেন এরা জান্নাতে যাওয়ার সুযোগ হোক এবং জান্নাতে সর্বপ্রথম দরজা খুলবেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরপরে যেটা সাধারণ সুপারিশ সবার জন্য আমাদের নবীর জন্য মমিন মুসলমানদের জন্য অন্য অন্য নবীর জন্য ফেরেস্তাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন সুপারিশ করতে বলবেন এদেরকে সবাই সুপারিশ করে জান্নাতে নিবেন এবং সর্বশেষ আল্লাহ রব্বেন বলবেন তোমাদের সুপারিশ শেষ এবার আমার সুপারিশ বাকি আল্লাহ রব্বুল আলমিন তার এক মুষ্টি জাহান্নাম থেকে উঠিয়ে কি করবেন জান্নাত নাহরুল নাহরুল হায়া জীবন নামের কূপের মধ্যে দিবেন এদেরকে ফেলে আর এই কূপে তারা যখন এদের সমস্ত চামড়া পুড়ে টুড়ে সব ছাই হয়েছিল সব সুন্দর করে ফিরে আসবে এবং এদের এই গরদানের মধ্যে মোহর অঙ্কিত করা হবে জেরা কয়েদি কয়েদি মোহর দেওয়া হবে এদেরকে জান্নাতে দেওয়া হবে জান্নাতিরা দেখে বলবে এরা হলো কি ওতাকাউর রহমান আল্লাহর আজাদকৃত এদের কোনো আমল তেমন ছিল না কিন্তু আল্লাহ রব্বুল এদেরকে আজাদ করে মাফ করে দিয়ে কারণ এরা তাহিদের উপরে মারা গেছে আল্লাহ নবী বলেন মাম্মা তাহা মলামি শেখ বিল্লা দাখালাল জান্না যে ব্যক্তি তাওহিদের উপরে মারা যাবে শিরিক না করে একদিন জাহান্নাম খেটে জান্নাত যাবে অমাম্মা তাহিশুক বিল্লা দাখালান্নার আর যে শিরিক করে মারা যাবে তার ঠিকানা জাহান্নাম জান্নাতে যাওয়ার কোনো চান্স থাকবে না কারণ ইন্নাহুমা ইশরিক বিল্লা ফাকাদ হারাম আল্লাহ জান্না ওমা ওয়াহুন্নার ওমা লিদ্দালিমিনা মিন আনসার যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব এদের কোনো সাহায্য করে থাকবে না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ইশা যারা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে শিরক করবে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না বাকি অন্যদেরকে কি করে মাফ করবেন লাস্ট মাত্র খুব অল্প সময়ে আপনাদেরকে বলবো সেটা হলো কিয়ামতের মাঠে সুপারিশের জন্য আজ তো কিয়ামতের সুপারিশের নাম দিয়া পীরদের ব্যবসা জমজমাট কি বলেন আপনারা ঠিক না ঠিক কয় কোর্টে যাইতে যেরকম ম্যাজিস্ট্রেটের কাছে উকিল দরকার আল্লাহর কাছে পৌঁছতে পীর দরকার যার পীর নাই তার পীর শয়তান বলে না বলে না এই কথাটা শিরিক না তৌহিদ কেমনে মানুষের সঙ্গে আল্লাহকে তুলনা করা শিরিক না শিরিক না মানুষের কাছে যেতে হলে মানুষ লাগে আল্লাহর কাছে লাগে না তাহলে আপনি মানুষের সঙ্গে আল্লাহকে তুলনা করছেন এটাই হলো শিরিক বড় শিরিক জাহান নামের দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না শুধু লাগে রাসুলের তরিকা আমল আমল আল্লাহর কাছে আল্লাহ যে বলছে অত্যাহিল ওসিল আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো মাধ্যম সেই মাধ্যমটা কি আমল কোন পীর বুজুর্গ না কোনো নবী রসুল নয় মাধ্যমকে আমল খোলেন তফসির গ্রন্থ পড়েন ছাড়েন সমস্ত বেদাতিদের তফসির বই পুস্তক পড়েন সমস্ত যেগুলি সঠিক তফসির ইবনে কাসির ইবনে জারির কুতুবি এগুলি পড়েন পড়েন বোখারি মুসলিম হাদিস হাদিসের সহি হাদিস দেখবেন কি পাবেন খোঁজ করে ওই যে কবরের সোয়াল যেরকম দিতে পারবেন না কোরআন হাদিস না পড়লে আখেরা তো হবে না জাহান নামে হবে না এই জন্য বন্ধুগণ পড়েন সঠিকটা এই তো ব্যবস্থা সুপারিশ করবে পার করে দিবে কেমতের মাঠে হকানি কামেল এবং মোকাম্মেল পীরের বইয়ে লেখা আছে কামেল বুঝেন মানে নিজে পরিপূর্ণ আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ আছে তিনি পরিপূর্ণ কেউ আছে পরিপূর্ণ একমাত্র আল্লাহ মোকাম্মেল মানে অন্যকে পরিপূর্ণ করতে পারে শুধু নিজে না নিজেও পরিপূর্ণ তার মরিদরা সব পরিপূর্ণ এই সমস্ত এদের ব্যবসায়ী হলো কি কেমতের সুপারিশ করে পার করবে সুপারিশের জন্য খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ রবাহ আলমিন এই কথা কোরআন মাইজে বলে দিয়েছেন ভালো করে মনে করেন সুরা সাবার বাইশ তেইশ নম্বর আয়াত সুরা সাবার বাইশ এবং তেইশ আল্লাহ বলেন কুলিদুল্লাযীনা জাআমতুম মিন দুনিল্লাহ لا يملكون مثقال مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له বন্ধু শুন কে আপনাকে সাহায্য করতে পারবে যার রাজত্ব আছে শক্তি আছে কি বলেন ঠিক না বেডিক কেমতের মাঠে আল্লাহ ছাড়া আর কাউরি কোনো পাওয়ার চলবে তাহলে এক নম্বর বাদ এক নম্বর বাদ কিনা আল্লাহ বলেন এক নম্বর বাদ আসমান জমিনে কাউরি কোনো পাওয়ার নেই আল্লাহ ছাড়া তাহলে কেমতের মাঠে যার শক্তি রয়েছে সে আপনাকে সাহায্য করবে কিন্তু আল্লাহ ছাড়া কাউরি শক্তি নেই এক নম্বর ক্যান্সেল দুই নম্বর যার শক্তি আছে তার যদি পার্টনার হয় তাহলে পারবে পারবে না পারবে না ঠিক না ঠিক আপনার শক্তি নাই কিন্তু যার শক্তি আছে তার আপনি পার্টনার কেমন আল্লাহর কি কেউ পার্টনার আছে শরিক আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন কোন শরিকও নাই পার্টনার হলে তো সাহায্য করবে সেটাও ক্যান্সেল তারপর পার্টনার যদি না হয় সাহায্যকারী হয় পার্টনার না কিন্তু ব্যবসা বাণিজ্য উঠতে কাজে বিভিন্ন কাজে সাহায্যকারী সাহায্যকারী হলে যদি বলে কথা শুনবে না শুনবে না আল্লাহ বলেন আল্লাহর কোনো সাহায্যকারীও নেই তাহলে কারো রাজত্বও নেই তার কোনো শরিকও নেই তার কোনো সাহায্যকারী নেই তাহলে তিনটা বাতিল হলো না হলো না তাহলে থাকলো কি বাকি এবার সুপারিশ কি থাকলো এবার সুপারিশের জন্য দুইটি শর্ত ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন ইয়াউমাইদুল্লাহ আদিন রহমান ওয়ারাদি আল্লাহ কাউলা সুরাত একশো নয় নম্বর আয় সুপারিশের দুইটা শর্ত সুরা তহার একশো নয় সুরা হুদের একশো পাঁচ এবং সুরা নাবার এবং সুরা বাকারার অন্য রায়াতে অনেকগুলি দূর রয়েছে আপনারা দেখে নেবেন আল্লাহ বলেন মোট কথা সুপারিশের জন্য দুইটা শর্ত এক নম্বরে কি আল্লাহর অনুমতি আল্লাহর অনুমতি ছাড়া কেমতের মাঠে কে সুপারিশ করবে তাইব কোন পীর সাহেব কি আল্লাহর সুপারিশ করবে এর সার্টিফিকেট পাইছে দুনিয়ায় পাইছে কেউ পাই নাই তাহলে সুপারিশ পাবে কারা অনুমতি পাবে কারা যারা ধর্মের নামে ব্যবসা করে যারা জাল মিথ্যা প্রচার করে যারা পাল্টা চলে সত্যিকারে যারা মমিন যারা রাসুলের তরিকার মতো চলে কোরআন ও সৈহাদিসের আমানত দুই হাতে ধরে নিয়ে আঁকড়ে দুন মতো চলে সেই সমস্ত মমিনরা পাবে নবীর রসুলরা পাবেন নবীর নামে বেদাতের সমাহার ঘটিয়েছ প্লাবন বয়ে দিয়েছ তহিদের নামে সিরিক দিয়ে ভরে দিয়েছ আর ব্যবসা করছো সুপারিশ করবা তোমরা আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলে ইয়া ফাতেমা আনকদি নাফসিক মিনান্নার নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ফাইনি লাউনি আনকে মিন আল্লাহ সেইয়া আল্লাহর কাছে আল্লাহর দরবারে তোমাকে কোনো উপকারে আমি আসবো না তার থুপিকে ডেকে তার স্ত্রীদেরকে ডেকে তার হাসেম পরিবারকে ডেকে সবাইকে ডেকে ডেকে এক করে আল্লাহ নবী বলছেন সবাই জাহান নামের থেকে বাঁচার জন্য কেমতের দিন বাঁচার জন্য নিজের আমল করো একটা বর্ণায় আছে হাদিসটা জয়ীফ মায়েশ রাজিয়াল্লাহ তালা জিজ্ঞেস করে আর আল্লাহ কেমতের মাঠে আপনি আপনার স্ত্রী পরিবার পরিজনকে স্মরণ করবেন না করবেন না আল্লাহ নবী বলেন আয়সা তিনটি অবস্থা কোন কাউকে আমি স্মরণ করব না এক নম্বরে যখন আমল নামা দেওয়া হবে তখন আমি নিজেই ব্যস্ত থাকবো আমল নামা ডানে আসবে না বামে আসবে আর যখন আমল মাপা হবে তখন আমি নিজেই ব্যস্ত হয়ে যাব আমার আমাল কম হবে না বেশি হবে নেকি বেশি হবে না পাপ বেশি হবে আর যখন ফুলসেরাত পার হওয়ার নির্দেশ করা হবে আমি পার হব কাউরি কথা ভাববো না সুহান আজিম তাহলে আপনার পীর সাহেব যাইব কোথায় কোথায় যাইব আপনার বুজুর্গ যাইব কোথায় তরিকতের হকিকতের হুজ যাইব কোথায় আপনার নেতাজি যাইব কোথায় তাহলে এক নম্বরে সুপারিশের জন্য অনুমতি আল্লাহর অনুমতি পাবে তারাই যারা আল্লাহর নিয়মে চলবে সমস্ত বেদাতি আর ধর্ম ব্যবসায়ী আর ইমান ব্যাপারীরা কখনোই পাবে না কাজেই কেমতের মাঠে সুপারিশের জন্য এক নম্বর কি হলো অনুমতি দুই নম্বর হলো কি ওরাদি আলাহু কাউলা মানে যে সুপারিশ করবে আর যার জন্য করবে দুইজনের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি আমার হাতে একটা চাকরি আছে আপনি আমার বাবারে মায়েরা ফেলছেন এখন যদি আপনি আমার কাছে সুপারিশের জন্য আসেন তো সুপারিশ গ্রহণ হবে হবে আল্লাহর দিনের উল্টা চলেছো আল্লাহর দিন নিয়ে ব্যবসা করেছো আর তুমি পাবা সুপারিশ না তাহলে তোমার ব্যাপারে আল্লাহ অসন্তুষ্ট আছে আর তোমার মরিদও চলছে তোমার কথা মতো তারও ব্যাপারে অসন্তুষ্ট আছে আল্লাহ তাহলে কেমতের মাঠে যিনি সুপারিশ করবেন আর যার জন্য করা হবে প্রথমত অনুমতি দিবেন আল্লাহ অনুমতি দিলে কি যার তার করবে সব পীর একবার মুড়িদের হাঁকাও আপন আপন সংগঠন দলের সব সুপারিশ করে পার করবে এত সহজ নয় যদি অনুমতি পেয়েও যায় তাহলে যার ব্যাপারে করবেন আর যে করবেন দুইজনের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে তাহলে কি সুপারিশটা সহজ না কঠিন তাহলে কেমতের মাঠে সুপারিশ এত সহজ না যে এই সুপারিশ করে কি করবেন বেশ যাবেন বন্ধুগণ কেমতের মাঠে বিশেষ কিছু মানুষের কি হবে আপনার পা ইয়ে হবে কঠিন আজাব হবে যারা অহংকার করে টাকড় নিচে কাপড় পরে যারা ছবি তুলে বিনা প্রয়োজনে যারা জাকাত দেয় না যারা অপ্রয়োজনে মানুষের কাছে চেয়ে বেড়ায় যারা আল্লাহ নামে অদা করে গাদ্দারি করে কি বলে আপনার স্বাধীন মানুষকে বিক্রি করে তার টাকা খায় যারা কি করে কাজের লোককে কাজ কাজ করিয়ে নেয় কিন্তু টাকা পরিশোধ করে না যারা এই ধরনের বিশেষ কিছু পাপ আছে শেষ কিছু আমাদের আপনাদের বলবো এই কেমতের মাঠে নাজাতের উপায় কি আল্লাহ নবী আলিসাল্লাম বলেন কেমতের মাঠে কোনো কি থাকবে না ছায়া থাকবে না আল্লাহর আশা আজিম ছাড়া সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া নিচে থাকবে এক নম্বর হল কালিমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ শাহাবুন্না শাহি ইবাদতিল্লাহ যেই যুবক তার যৌবনকাল আল্লাহর এবাদতে কাটিয়েছে বড় হয়ে গেলে যখন খুকুর খুকুর করে কাঁচবেন হাতে হাতে লাঠি নিয়ে যখন এক পা কবরে তখন না যৌবনকালে যে আল্লাহর এবাদত করবে আর তিন নম্বরে যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে ফজর পড়েছে শেষে কখন জোহর হবে জোহর পড়ে সে কখন আসর হবে কখন মাগরীব হবে কখন ঈশা মসজিদের সঙ্গে যার সম্পর্ক চার নম্বরে যারা আল্লাহর অস্তে ভালোবাসে এবং আল্লাহর অস্তে কি সম্পর্ক ছিন্ন করে কোনো তরিকার জন্য না কোনো মাঝাবের জন্য না কোনো দলের জন্য না কোনো ভাষার জন্য না কোনো গ্রুপের জন্য না ভালোবাসে একে অপরের কেন কারণ একই দলের সদস্য কেন একই পীরের মরিদ কেন একই মাঝাবের লোক কেন লা আল্লাহর অস্তে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিনের জন্য সম্পর্ক করে আল্লাহর দিনের কম বেশি ওখানে সম্পর্ক ছাড়ে আর সেটা হবে তাহিদের ভিত্তিতে ইমানের ভিত্তিতে এইভাবে যারা সম্পর্ক করবে তারা আর এরপরে কি ওই পুরুষ যাকে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী জেনার আহ্বান করে তখন সে বলে ইন্নি আকাফুল্লাহ আমরা আল্লাহকে ভয় করি জেনা থেকে তারা বিরুদ্ধ থাকে যারা আজ মানুষ অরিজিনাল আসল জেনার না করলেও চোখের জেনা কানের জোনা হাতে হাতের জোনা পায়ের জোনা বিবেকের জোনা আর ফিল্ম দেখে জেনা আর একেবারে ভরপুর করে দিয়েছে কাজে যারা জেনা থেকে বিরত থাকবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কি নাজার দেবেন এরপরে ওই ব্যক্তি যে দান করে ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না এত গোপনে দান করে এখন তো দু একটা দিলে মানুষ দেখানি এই করছি ওই করেছি মানুষ দেখুক আর কি কেউ ভোট নেওয়ার জন্য কেউ কেউ কি বলে নিজের সদস্য কি বলে নিজের তরিকার সদস্য বানাবের জন্য খাওয়া দাওয়া এটা ওটা বিভিন্ন সহযোগিতা করে কিন্তু কি জন্য করে সে আল্লাহকে পাওয়ার জন্য করে অন্য জন্য করে না আর ওই ব্যক্তি সাত নম্বরে যে একাকি আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায় এই জন্যে আল্লাহ নবী আলিসাল্লাম আরো বলেন তোমরা কোরআন পড়ো কোরআন তোমাদের কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে এইভাবে যারা এই পৃথিবীতে মুসলমানের বিপদ আপদ দূর করবে আল্লাহ কেয়ামতে তাদের বিপদ আপদ দূর করবেন যারা এই মুসলমানের আয়ব ত্রুটি ঢেকে রাখবে এই দুনিয়াতে আল্লাহ কেমতে তার আয়ব ত্রুটি ঢেকে রেখে জান্নাত দিবেন যারা এই দুনিয়াতে মানুষের মুসিবতে পাশে দাঁড়াবে তাকে সান্ত্বনা দিবে আল্লাহ রব্লা আলম কেমতের মাঠে তাকে সম্মানের পোশাক পরাবে এগুলি বলে আজকের মতো আলোচনা শেষ করছি অনেক রাত্রি হয়েছে আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর ছায়াতে আরশরের নিচে ছায়া পাওয়ার এই সাত গ্রুপের কোন এক গ্রুপ হওয়ার জন্য আমাদের টপিক দান করেন آمين أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين فاستغفروا سبحانه محمد وعلى آله وصحبه أجمعين بارك الله لكم في القرآن العظيم وأنا فانا وإياكم بالله وذكر الحكيم إنه تعالى جواد ملك بر رؤوف رحيم আহ, আজকে রাত অনেক হয়ে গেছে বন্ধ আজকে সামনে মাসে ইনশাআল্লাহ আহ, হবে এখন আপনাদের খাওয়া আহ, তার আগে আপনাদের জন্য বলবো আমাদের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে সবাই নিজেরটাও নেবেন পরিবারের জন্য নেবেন বন্ধু বান্ধবের জন্য নেবেন দু চার কপি করে যে যত পারেন নিয়ে যাবেন এবং দিন শিখবেন সঠিক দিন শিখে আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ